আবু হুরাইরা হ্রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন রসুলুল্লাহ সাল্লাহ সাল্লামের নিকট এক ব্যক্তির কিছু ঋণ ছিল তাগাদা করতে এসে সে অশোভনীয় কিছু শুরু করলে সাহাবিগণ তাকে কিছু করতে চাইলেন তিনি তাদের বললেন তাকে ছেড়ে দাও পাওনাদারের কিছু বলার হক আছে তিনি তাদের আরও বললেন তাকে এক বছর বয়সী একটি উট খরিদ করে দাও সাহাবিগণ বললেন আমরা তো তার দেয়া এক বছর বয়সের উটের মতো পাচ্ছি না বরং তার চেয়ে ভালো উট পাচ্ছি তিনি বললেন তবে তাই কিনে তাকে দিয়ে দাও কেননা যে উত্তমরূপে ঋণ পরিশোধ করে সে তোমাদের সর্বোত্তম ব্যক্তিদের মধ্যে কিংবা তিনি বলেছেন সে তোমাদের মধ্যে সর্বোত্তম